কতালা বলছেন যে ওয়াসা আদম রব্বাহু ফাগাওয়া আদম তার রবের আদেশকে অমান্য করল এবং সে বিভ্রান্ত হল আল্লাহর আদেশ অমান্য করলেই বিভ্রান্ত হবে যে কোনো ক্ষেত্রে জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে কেউ যদি আল্লাহর আদেশকে অমান্য করে সে বিভ্রান্ত হবে সে প্রতারিত হবে সে বাতিলের মধ্যে পড়ে যাবে এবং জান্নাতে যে নিয়ামতটুকু তার জন্য ছিল বা জান্নাতে যে নিয়ামতটুকু তার জন্য আছে এই নিয়ামত থেকে সে দূরে সরে যাবে দূরে সরে যাবে আল্লাহ তাবার কোতালা বলছেন যে সুম্মজ তাবাহ রব্বুহু ফতাব আলাইহি ওয়াহাদা আল্লাহ তাবার কোতালা তারপর তাকে মনোনীত করলেন তার তওবাকে তিনি কবুল করলেন এবং তাকে তিনি হৃদায়ত দান করলেন তাকে নির্বাচন করলেন মনোনীত করলেন নির্ধারণ করলেন সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু শব্দ চলে আসলো এর মাধ্যমে তিনি আল্লাহর কাছে তবা করলেন আর আল্লাহ তবর কালা তার তওবা কবুল করে নিয়েছিলেন না মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের ওসিলা দিয়ে তিনি তবা করেছেন মিথ্যে কথা তার ওসিলায় তিনি তবা করেননি তিনি তবা করেছিলেন নিজের অপরাধ স্বীকার করে অপরাধের উসিলা দিয়ে তিনি দোয়া করেছিলেন জাল্লা আমি অপরাধ করে ফেলেছি আমি অপরাধ করে ফেলেছি আমি পাপি আমি তোমার হুকুম অমান্য করেছি এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ কবুল করে নিলেন নিজের দোষ স্বীকার করে আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা চায় আল্লাহ তাবার কোতালা তার ক্ষমা তাকে ক্ষমা করে দেন তার তবাটুকু কবুল করে নেন আল্লাহ তবার কোতালা তারপরে বলছেন কালাহবিতা মিনহা জামি আম্বা আদু এই তোমরা উভয়ই এখান থেকে বের হয়ে যাও একসাথে নেমে যাও উভয়ই একসাথে এখান থেকে নেমে যাও কে কে আদম আলাই সালাতাম আর ইবলিস ইবলিসও জান্নাতেই বসবাস করত উভয়কেই বলছেন যে তোমরা নেমে যাও ইহবিতা মিনহা জামি তোমরা সবাই এখান থেকে নেমে যাও জামি আন সবাই এখান থেকে নেমে যাও আদম হাওয়া আর ইবলিস قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو বের হয়ে যাও তোমরা জামিয়ে তোমাদের এই জামাতটা যারা আল্লাহর অবাধ্য হয়ে পড়েছ বের হয়ে যাও এখান থেকে এই অবাধ্য জামাত জান্নাত থেকে বের হয়ে যাও অবাধ্য এই জামাত অবাধ্য এই দল বের হয়ে যাও হুদা আল্লাহ তাবার কথা বলছেন যে তোমরা পরস্পর পরস্পরের জন্য শত্রু এখানে দুইটা জাতি একটা হচ্ছে মানব জাতি আর একটা হচ্ছে জিন জাতি ইবলিসের জাতি মানব জাতি আর জিন জাতি আদম আর হাওয়া আলাই হাসালাম উভয় মিলে এক জাতি উভয় মিলে একটা জাতি আর জিনদের মধ্যে হতে ইবলিস হচ্ছে একটা জাতি আল্লাহ তবার কথা বলছেন তোমরা উভয় উভয়ের শত্রু উভয় উভয় শত্রু বের হয়ে যাও এখান থেকে চলে যাও এখান থেকে বের হয়ে যাও তবা করলেন তবা কবুলও হল এরপরে আল্লাহ তাবার তারা তাকে ওখান থেকে বের করে দিলেন এবং জানিয়ে দিলেন যে তোমরা পরস্পর পরস্পরের শত্রু চলে যাও এখান থেকে আর একটি কথা আল্লাহ তাবার কথা বলে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্না কুমিন্নি হুদা হুদা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়ত আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়ত আসবে হৃদায়ত চলে আসবে হৃদায়ত কাকে বলে হৃদায়ত হচ্ছে একটা মানুষ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত এই সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত সৃষ্টি মানে আল্লাহ তবরকতালা আমাদেরকে সৃষ্টি করলেন করার পরে আমরা কোথায় ছিলাম আলমে আর ওয়াহকে রুহের জগতে রুহের জগতে ছিল আমাদের বসবাস সৃষ্টির পর থেকে ওখান থেকে আমরা আসলাম কোথায় কাদা মাটি পানি সবকিছুর সংমিশ্রণে ওখান থেকে আল্লাহ তাবার কোয়াল আমাদেরকে একটা প্রক্রিয়াতে নিয়ে আসলেন আমাদের মায়ের রেহেমের মধ্যে মায়ের জরায়ুতে ওখান থেকে আল্লাহ তাবার কোয়াল আনলেন আমাদেরকে মায়ের পেটে ঝিল্লির মধ্যে অন্ধকারের মধ্যে ওখান থেকে আল্লাহ তাবার কোয়াল আমাদেরকে আনলেন পৃথিবীতে পৃথিবীতে আমরা এসে উঠলাম সর্বপ্রথম মায়ের কোলে বা বাবার কোলে অথবা আত্মীয় স্বজন কারো একজনের কোলে এসে পড়লাম এখানে এই কোল মানে দোলনা দোলনা মানে কোল এই কোল থেকে নিয়ে আমাদের অবস্থান হচ্ছে শিশুর জীবন কিশোরের জীবন যৌবনের জীবন বার্ধক্যের জীবন মধ্য বয়সের জীবন এরপরে হচ্ছে একেবারে শেষ অবস্থা তারপরে হচ্ছে মৃত্যু এ হচ্ছে সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা অবস্থানে প্রত্যেকটা ক্ষেত্রে যে বিষয় মানুষকে দিক নির্দেশনা দান করে তাকে কি বলে হৃদায়ত বলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাবারকতাল আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করার সাথে সাথে ওখানে জিজ্ঞেস করছিলেন আলাস্তুবি রব্বিকম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই তোমাদের রব কি আমি নই আমরা তখন সকলেই আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছিলাম বালা অরব্বিনা হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের রব হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের রব সৃষ্টির সাথে সাথে ওখানে আলমে আর ওয়াহতে আল্লাহ তাবার কতালা একটা হৃদায়ত দিয়ে দিলেন আমাদেরকে মায়ের পেটে যখন আল্লাহ তাবার কতাল আমাদেরকে পাঠালেন পাঠানোর পরে এখানে আমাদের জন্য যেভাবে প্রয়োজন যেভাবে আমরা থাকার সুবিধা যেভাবে আমাদের যা যা দরকার প্রত্যেকটা বিষয়বস্তু আল্লাহ তাবার কতাল আমাদেরকে মায়ের পেটের মধ্যে পৌঁছে দিলেন প্রত্যেকটা বিষয়বস্তু একজন মানুষের অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না কিন্তু মায়ের পেটে অক্সিজেন ছাড়াই একটা মানুষকে আল্লাহ তাবার কোয়ালা দীর্ঘদিন পর্যন্ত তাকে সেখানে তিল তিল করে বাড়িয়ে তুলছেন হার্টবিট চলছে ডাক্তার পরীক্ষা করে দেখছে যে তার হার্টবিটের পরিমাণ কত ঠিক আছে কিনা দেখছেন ওখানে আল্লাহ তাবার তাবারকতালা প্রয়োজনটুকু মিটালেন খাদ্যের প্রয়োজন আল্লাহ তাবার তাবারকতালা মায়ের নারীর সাথে সন্তানের নারীর সাথে সংযোগ দিয়ে আল্লাহ তবার কতলা খাদ্যের ব্যবস্থা করে দিলেন আস্তে আস্তে বড় হওয়া দরকার আল্লাহ তবার কতলা বড় করছেন দুনিয়াতে আসার সাথে সাথে এ ব্যক্তি লড়তে পারে না চড়তে পারে না কিছু করতে পারে না নিজের প্রয়োজন নিজে মিটাতে পারে না নিজে যা যা ত্যাগ করে তার সে কিছুই সেখান থেকে বের হতে পারে না উদাহরণস্বরূপ বাচ্চা পেশাব করছে ও নিজের পেশাব নিজে বুঝতে পারে না বাচ্চা পায়খানা করছে নিজের পায়খানা থেকে নিজেকে নিজে পরিষ্কার করে নিতে পারে না আল্লাহ তাবার কতালা মায়ের অন্তরে আত্মীয় স্বজনদের অন্তরে দয়া ঢেলে দিলেন দয়া ঢেলে দেওয়ার কারণে এই ঘৃণিত জিনিসকে মা নিজের হাতে পরিষ্কার করে নিচ্ছে ঘৃণিত ময়লা একটা জিনিসকে নিজের হাতে পরিষ্কার করে নিচ্ছে বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে এই যে এখানে আসার পরে তার যে প্রয়োজন এই প্রয়োজনটুকু হচ্ছে তার হৃদায়ত এটা হচ্ছে তার হৃদায়ত এরপরে বড় হচ্ছে যখন আস্তে আস্তে কিশোর বয়স আল্লাহ তবরকালার পক্ষ থেকে বিধান চলে এসেছে যে এই কিশোর জীবনটা কি করে চলবে এরপরে যৌন জীবন এরপরে পারিবারিক জীবন এরপরে বার্ধক্যের জীবন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত রাত থেকে আবার সকাল পর্যন্ত কর্মজীবন তারপরে পারিবারিক জীবন তারপরে বাবার জীবন তারপরে সন্তানের জীবন তারপরে ভাই হওয়ার জীবন যতগুলো জীবন রয়েছে প্রত্যেকটা জীবনে ও কিভাবে পরিচালিত হবে আল্লাহর পক্ষ থেকে বিধান চলে এসেছে এই বিধানের নাম হচ্ছে হৃদায়ত এই বিধানটুকু আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে এ বিধানটুকু কবর থেকে আপনাকে আবার হাসরে কেয়ামতের দিন উঠাবে এ বিধানটুকু আবার আপনাকে আল্লাহর সামনে দাঁড় করাবে এ বিধানের ভিত্তিতেই সেদিন ফায়সালা হয়ে যাবে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হয়ে যাবে এ বিধানের ভিত্তিতেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে কবর পর্যন্ত কবর থেকে হাসর পর্যন্ত হাসর থেকে নিয়ে সেরাত পর্যন্ত সেরাত থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যে বিষয় মানুষকে পথ নির্দেশনা দান করে তাকে হিদায়ত বলে আবার জান্নাত পর্যন্ত আল্লাহ তবর কথা বলছেন ফাইম্মা হুদা আমার কাছে তোমাদের কাছে হিদায়ত চলে তোমাদের তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়ত চলে আসবে তোমাদের কাছে ফামানিত্তাবা হুদায়া যে ব্যক্তি হৃদায়তের অনুসরণ করবে যে ব্যক্তি হৃদায়তের অনুসরণ করবে সে বিভ্রান্তও হবে না সে দুর্ভাগাও হবে না সে বিভ্রান্তও হবে না সে দুর্ভাগাও হবে না আল্লাহর পক্ষ থেকে আসা হৃদায়ত যদি কেউ গ্রহণ করে নেয় হৃদায়তের উপরে কেউ যদি চলে সে সৌভাগ্যবান সে সৌভাগ্যবান সে কপাল পোড়া নয় তার ভাগ্য দুর্বল নয় তার ভাগ্য নষ্ট নয় যদিও সে দুনিয়ার জীবনে কষ্টে পতিত হয় দুনিয়ার জীবনে কষ্টের মধ্যে থাকে তারপরেও সে দুর্ভাগা নয় সে হচ্ছে সৌভাগ্যবান আর সে বিপদগামী নয় বিলকুল সে বিপদগামী নয় একেবারেই সে বিপদগামী নয় আল্লাহ তবরকতালা হৃদায়তের কথাটুকু বলে দিলেন বলে দিয়ে তারপরে আল্লাহ তবার কথা বলছেন অমান আন জিক্রি মান আন জিক্রি ফাইন মাই শতান দনকা যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আমার জিকির থেকে আমার পক্ষ থেকে আসা জিকির থেকে হৃদায়ত থেকে আমার পক্ষ থেকে আসা ওয়াহি থেকে আমার পক্ষ থেকে আসা জ্ঞান থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে বিমুখ হয়ে যাবে যে ফাইনালাহু মাই শাতান দনকা তার দুনিয়ার জীবনকে আল্লাহ তবার কতালা সংকুচিত করে দিবেন একেবারে ছোট হয়ে যাবে তার দুনিয়ার জীবন মাই শাতান দনকা তার দুনিয়ার জীবন সংকুচিত হয়ে যাবে একেবারে একেবারে সংকুচিত হয়ে যাবে দুনিয়ার জীবন সংকুচিত মানে মানে কি পৃথিবী ছোট হয়ে যাবে পৃথিবী কি ছোট দেখা যাচ্ছে দুনিয়ার জীবন সংকুচিত মানে মানে কি জি বারাকাত মানে কি বারাকাত মানে কি বারাকাত তো অনেক পরের বিষয় অনেক পরের বিষয় দুনিয়ার জীবন সংকুচিত হয়ে যাবে অশান্তির মধ্যে পড়ে যাবে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া অশান্তির মধ্যে পড়ে যাবে তার দুনিয়ার জীবন সংকুচিত হয়ে যাবে তার দুনিয়ার জীবন প্রশস্ত জীবনের মধ্যে সে থাকতে পারবে না আমাদের বর্তমান সময়ে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার দিকে একটু তাকালে বুঝতে পারবো আমরা দুনিয়ার জীবন আমাদের সংকুচিত না দুনিয়ার জীবন আমাদের প্রশস্ত ব্যবসায়ীদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কেমন আছেন উত্তর কি ব্যবসায়ীদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন উত্তর কি জি ভালো নাই রে ভাই অবস্থা খুব খারাপ আগের দিন আর এখন নাই অবস্থা খুব খারাপ খুবই অবস্থা খারাপ আর চলতেছে না বহুত কষ্টে জীবন চলতেছে ব্যবসা নাই বাণিজ্য নাই কিছুই নাই কে বলল ব্যবসা বাণিজ্য নাই তাহলে ব্যবসার পরিধি বাড়ছে কি করে তার অ্যাপার্টমেন্ট বাড়ছে কি করে কি করে বাড়ছে তার সম্পদ বাড়ছে কি করে ব্যাংক ব্যালেন্স বাড়ছে কি করে এরপরে ওর মুখ থেকে কি বের হচ্ছে শান্তি নাই খুব অশান্তির মধ্যে আছি ভাই আর বইলেন না ঝামেলা পোহাইতে পোহাইতে অবস্থা খারাপ অবস্থা খুব খারাপ চাকুরিজীবীদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কি অবস্থা কি বলে তারা তাদের অবস্থা তাদের উত্তর কি আর বলেন না আর বলেন না বসের অর্ডার শুনতে শুনতে খেকানি খাইতে খাইতে কাজ করতে পারি না এই না ওই না সেই না কত কথা তারপরে বাচ্চা কাচ্চাদের নিয়ে চলতে পারতেছি না এই বেতন ওই বেতন সেই বেতন এতটুকুতে হয় না প্রত্যেক মাসে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে অবস্থাটা কি অশান্তির কথা তাদের মুখ থেকে বের হয়ে আসতেছে অশান্তির কথা তাদের মুখ থেকে বের হয়ে আসতেছে যদিও লাখো টাকা তারা ঘুষ খাচ্ছে যদিও সম্পদের পাহাড় গড়ছে একজন ছোটখাটো একজন চাকরিজীবী যে শুধুমাত্র পিয়ন অথবা কোন অফিসের অফিসারের একজন পিএস মাত্র তার সম্পদের পরিমাণ তার সম্পদের পাহাড় আল্লাহ আকবার জমে যাচ্ছে সম্পদের উপরে সম্পদ কিন্তু তার মুখ থেকে আসতেছে অশান্তি অশান্তি অশান্তি বিশেষ করে সরকারি চাকুরিজীবী যারা তাদের সাথে কথাবার্তা বললে পরে বোঝাই যাচ্ছে যে কি অশান্তিটা তাদের কি অশান্তি তাদের পরিবারের মধ্যে শান্তি নেই পরিবারের মধ্যে কল্যাণ নেই পরিবারের মধ্যে স্বস্তি নেই চলছে তো চলছে চলছে তো চলছে রাজনীতিবিদদের দিকে একটু তাকিয়ে দেখেন তাকিয়ে দেখেন বিরোধী দলে যারা আছে এখন তাদের দিকে তাকিয়ে দেখেন কি অশান্তি কি অশান্তি এত ক্ষমতা ছিল কয়দিন আগে এত টেলিফোন এত ব্যবহার এত এইটা এত ওইটা এত সেটা কি ক্ষমতা ক্ষমতার দাম্বিকতায় মানুষের অবস্থা খারাপ অথচ তাদের অবস্থান তাদের অবস্থান কি ভাই আর বলেন না আমরা তো আর এখন ক্ষমতায় নাই আমাদের যা যাওয়ার তা তো হচ্ছেই যা হওয়ার তা তো হচ্ছেই মামলার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি নেতা কর্মীরা সব জেলে এরে ঘর থেকে বের করে দিচ্ছে গত পাঁচটা বছর ঘরে ঘুমাইতেই পারি নাই বউ বাচ্চাদের খোঁজ খবর নাই ঘুমাতে পারছে না কি এটা সম্পদের অভাব তাদের সম্পদের অভাব সম্পদের অভাব ক্ষমতার অভাব তাদের প্রতিপত্তির অভাব তাদের বাড়িতে ঘুমাতে পারে না এই না ওই না সেই না এ তো বিরোধী দলের অবস্থা সরকারি দলে যারা আছে তাদেরকে মনে হচ্ছে যেন খুব শান্তিতে আছে তাই যারা সরকারি দলে আছে তারা খুব শান্তিতে আছে তাই বিরোধী দলের চাইতেও বেশি অশান্তিতে তারা বসবাস করছে না হলে পুলিশ প্রহরায় তাদের রাত জীবন কাটে দিন কাটে রাত কাটে পুলিশের প্রহরায় রাত রাত আর দিন কাটছে এভাবে করে ক্ষমতা পাচ্ছে তো পিছনে পুলিশ সামনে পুলিশ এদিকে পুলিশ ওদিকে পুলিশ বেটা টয়লেটে গেলেও পুলিশ বেটা বেডরুমে গেলেও পুলিশ অবস্থা ওর খারাপ ওর অবস্থা আরো বেশি খারাপ চাইলেই সবকিছু করতে পারছে না অশান্তি কোন দিক থেকে বিরোধী দল আন্দোলন করা শুরু করে দেয় কোন দিক থেকে বিরোধী দল ইস্যু তৈরি করে কি করে বিরোধী দলকে দমানো যায় কি করে বিরোধী দলকে এই করা যায় ওই করা যায় সেই করা যায় ওর অশান্তি আরো বেশি অকল্পনীয় অশান্তি ওর এ তো গেল তিন চারটা স্তরের মানুষ আসেন এবার একটু হুজুরদের দিকে তাকান হুজুরকে গিয়ে জিজ্ঞেস করেন হুজুর কি অবস্থা বিশেষ করে মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন আর বলেন না ভাই গোলামিরে চাকরি আর চলতেছে না কেন সভাপতির তরিকা একটা সহসভাপতির তরিকা আর একটা সেক্রেটারির তরিকা আর একটা ইমাম মানে এক তরিকা মুয়াজ্জিন মানে আর এক তরিকা মসজিদের সাধারণ মুসল্লিদের তরিকা আর একটা চোদ্দ কিসিমের মানুষকে ম্যানেজ করে চলতে হয় কাদেরকে ইমাম সাহেবদেরকে এর চাইতে অশান্তির আর কিছু নাই এরপরেও তো কথায় কথায় বকা বাদ্য যা আছে এরপরেও যদি খুদ্া একটু উল্টো পাল্টা হয় তা তো হলোই আর খুদ্বার মধ্যে যদি সভাপতির নামে কতক্ষণ দোয়া না করে সেক্রেটারি বাপের নামে ও শাশুড়ির নামে কতক্ষণ যদি দোয়া না করে তাহলে তো চাকরি গেছেই অবস্থা খারাপ ইমাম তো আর ইমাম নয় ইমাম হচ্ছে অসংখ্য মুসল্লিদের মুক্তাদি ইমামের ইমাম হচ্ছেন সভাপতি মসজিদ কমিটির ইমামের ইমাম হচ্ছেন সেক্রেটারি মসজিদ কমিটির ইমামের ইমাম হচ্ছেন অন্যান্য মুসল্লিরা মসজিদ কমিটির মসজিদের অন্যান্য মুসল্লিরা তারা হচ্ছেন ইমামদের ইমাম কেন নিয়ম হচ্ছে ইমাম কোরআন এবং হাদিস অনুযায়ী কোরআন সুন্না অনুযায়ী ইমাম মসজিদকে পরিচালনা করবেন ইমামের সামনে কেউ টু শব্দ করবে না এখানে দেখা যাচ্ছে যে কমিটির লোকজন মসজিদ পরিচালনা করছে আর ইমাম তাদের সামনে টু শব্দ করছে না বুঝাতে পারিনি মনে হয় নিয়ম হচ্ছে ইমামের সামনে কেউ টু শব্দ করবে না ইমাম মসজিদ পরিচালনা করবে কেউ টু শব্দ করবে না এখানে দেখা যাচ্ছে মসজিদ পরিচালনা করছে অন্যজন ইমামকেও পরিচালনা করছেন অন্যরা ইমাম সাহেব এখানে তাদের সামনে টু শব্দ করছে না আত্মা ইয়া তোর সুরতে সবার সামনে ভিত্তের মতো বসে থাকে ডোমেস্টিক ইমাম গৃহপালিত ব্যক্তির মতো চুপচাপ বসে থাকে ইমামদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন কি অবস্থা অবস্থাটা কি বলবে ভাই আর বলেন না আর বলেন না খুব সমস্যা আছে আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যাবে অন্য পথ ধরে যে পরিচালিত হবে অন্য পথ যে ব্যক্তি নিজের জন্য নির্ধারণ করে নিবে আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানকে যে ব্যক্তি বর্জন করবে আল্লাহ বলছেন তার জন্য শাস্তি হচ্ছে তার জন্য আমি একজন শয়তানকে নির্ধারণ করে দিব কাকে নির্ধারণ করে দিবেন শয়তানকে দ্বিতীয় শাস্তি শয়তানকে নির্ধারণ করে দিবেন আল্লাহ তাবারকালা এই শয়তান কি হবে তৃতীয় শাস্তি ফাহুয়ালাহু কারির এই শয়তান তার জন্য সব সময় সঙ্গী হয়ে থাকবে সব সময় সঙ্গী কে থাকবে শয়তান শিখিয়েছেন অন্যের অধিকার খর্ব করো আল্লাহ শিখিয়েছেন যে মানুষের সাথে উল্টো পাল্টা আচরণ করো আল্লাহ এগুলো শিখিয়েছেন নাকি আল্লাহ শিখিয়েছেন যে শয়তানের এবাদত করো পীরের পীর এবাদত করো হুজুরের এবাদত করো খানকা দরগাগুলোর এবাদত করো এগুলো আল্লাহ শিখিয়েছেন নাকি আল্লাহ শিখিয়েছেন ঘুষ জুয়া দুর্নীতি দিয়ে নিজেকে ভরিয়ে ফেলো এটা আল্লাহ শিখিয়েছেন নাকি সার্বক্ষণিক সঙ্গী আর দেখেন যে লোকগুলোই অপরাধ জীবনের সাথে আছে এরা রাতে শুয়ে শুয়েও অপরাধটাকেই শুয়ে শুয়ে স্বপ্ন দেখে অপরাধটাকেই শুয়ে শুয়ে স্বপ্ন দেখে রাতে শুয়ে শুয়ে বউ জামাই কথা বলছে এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে কথাবার্তা বলছে ওদের সঙ্গী এরাই ওদের সঙ্গে দেয় দেখেন গুন্ডা পান্ডারা কাদের সাথে চলাফেরা করে ইমাম সাহেবদের সাথে নাকি কাদের সাথে চলাফেরা করে আর এক গুন্ডার সাথে চলাফেরা করে দুর্নীতির সাথে যারা জড়িত ওরা ওদের সাথে চলাফেরা করে পীর সাহেবরা পীরদের সাথে আলাদা চলাফেরা করে কি তরিকত ফেডারেশন যত পীর আছে সব একটা ফেডারেশন এসে জমা হয়েছে এখানে এরা এরা এদের মধ্যে এরা রাজনীতি যারা করে তাদের সঙ্গী কারা তাদের সঙ্গী কারা রাজনীতিবিদরা ওরা ওখানেই ওদেরকে ধরে নিয়েছে ওদের মতোই ওরা ও ঘরে গেলেও টেলিফোন ওর সাথে কথা চলছে হ্যাঁ আগামীকালকে এটা ওইটা সেটা মেসেজ করছে এটা বলছে এটা করছে এটা সেটা করছে যে যেটা যেই লাইনের উপরে আছে যে অপরাধী যেই লাইনে আছে প্রত্যেকে তারা তাদের সাথে একটা লিয়াজও মেনটেন করে তারা তাদের মতো করে চলছে তারা তাদের মতো করে চলছে যে যেখানে আছে আল্লাহ তাবার কথা আলার এই কথা কত সত্য কত বাস্তব যা আমরা দেখতেই পাচ্ছি এদেরকে আল্লাহ তবরকতালা সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে দিবেন একসাথে থাকবে একসাথে চলবে এরা একজন আরেকজনকে ছেড়ে যেতেই চাইবে না সে কে শয়তান আর তার বন্ধু তার দোষক ফাহুয়ালাহু কারিন তিন নম্বর শাস্তি কটা শাস্তি গেল দুইটা এক নম্বর কি ছিল দুনিয়া সংকুচিত করে দিবেন আল্লাহ আমাদের দুনিয়াকে প্রশস্ত করে দেন আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে শান্তি দান করেন কল্যাণ দান করেন আল্লাহ আমাদেরকে অশান্তি থেকে বের করে দেন আল্লাহ আমাদেরকে শান্তির পথে পরিচালিত করেন আমিন আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন তিন নম্বর শাস্তি আর এরা উভয় এই শয়তান আর শয়তানের দোষর শয়তান আর শয়তানের দোষর এরা উভয়ে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখবে এটা হচ্ছে তৃতীয় শাস্তি ওদের এরা উভয় মিলে মানুষদেরকে আল্লাহর পথ থেকে কি করবে দূরে সরিয়ে রাখবে মানে দিনের জন্য এরা বাধা হয়ে দাঁড়াবে ইসলামের জন্য এরা বাধা হয়ে দাঁড়াবে এরাই বাধা ইসলামের জন্য এরাই বাধা ইসলামের জন্য এরাই বাধা হয়ে দাঁড়াবে এরা বাধা হয়ে যাবে ইসলামের জন্য একজন আরেকজনকে সহায়তা করবে করে এরা আল্লাহ দিনের পথে একজন একজন প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে থাকবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটা হচ্ছে তৃতীয় শাস্তি চতুর্থ শাস্তি ওয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন এই তিনটা কাজ করার পরেও এরা এদের ধারণায় থাকবে ওনারা হচ্ছেন হৃদায়তের উপরে আছেন ওনারা কিসের উপরে আছেন হৃদায়তের উপরে আছেন এরাই একমাত্র হৃদায়ত প্রাপ্ত এরা হৃদায়তের উপরে আছে এটা তাদের ধারণায় থাকবে যে আমরা হৃদায়ত প্রাপ্ত এদেশের কোন মানুষ নিজেকে মুসলমান বলে না কোন মানুষ নিজেকে মুসলমান বলে না যে কত পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কত পার্সেন্ট নামাজি কত পার্সেন্ট নামাজি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আরো ছয় বছর আগের রিপোর্ট সরকারি রিপোর্ট মাত্র টু পার্সেন্ট নামাজি টু পার্সেন্ট নামাজি মাত্র দুই পার্সেন্ট নামাজি দুই পার্সেন্ট নামাজি দুই পার্সেন্ট নামাজি হওয়ার পরেও ninety five percent Muslim ninety five percent Muslim এরা ধারণায় থাকবে এরা সবসময় ধারণায় থাকবে ও আজীবন জীবনে কোনোদিন ও কেবলামুখী হয়নি কিন্তু তার ধারণা সে জান্নাতে যাবে সে হেদায়তের উপরে আছে তার ধারণা সে মুসলিম এই জন্য তার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম এজন্য তার পাসপোর্টে লেখা থাকে ধর্ম ইসলাম আইডি কার্ডে লেখা থাকে ধর্ম ইসলাম এজন্য ওকে জিজ্ঞেস করলে বলে আমি ধর্ম আমার ধর্ম হচ্ছে মুসলিম ইসলাম ধর্ম আমার জীবনে কোনোদিন ও কেবলামুখী হয়নি জীবনে কোনদিন ও কোরআন পড়েনি জীবনে কোনোদিন ও রসুলের জীবনী পড়েনি ও বলতেও পারবে না রসুলের জীবনী কি অন্যদের জীবনী জানে অনেক জানে জীবনী জীবনীও জানে না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জীবন পদ্ধতি ওর মোটেও আত্মস্থ নয় বিলকুল ওর আশপাশে কোনো খোঁজ খবরই নাই ওর এরপরে ওর ধারণায় ও হচ্ছে মুসলিম ও হচ্ছে মুসলিম হান্ড্রেড পার্সেন্ট ইসলামের উপরে আছে বেটা করে পীর পূজা পীরকে গিয়ে সিদ্ধা করছে ও বলে আল্লাহকে সিদ্ধা করছি ও পীরকে রুকু করে ও বলে আল্লাহকে রুকু করছি ও পীরে ধ্যান করে আর ও বলে আল্লাহ ধ্যান করছি ও মাজার পূজা করে ও খানকার পূজা করে ও দরগার পূজা করে ও বিভিন্ন ফেরকার মধ্যে বন্টিত হয়ে আছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে ওর ইসলাম বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে ওর ইসলামী জীবন বিভিন্ন ভাবে বিচ্ছিন্নতাবাদীর সাথে ও জড়িত হয়ে আছে এরপরে ওর ধারণায় হচ্ছে মুসলিম ধারণায় ও হচ্ছে মুসলিম মানুষ যখন নিজেকে ভালো ধারণা রাখে তখন সে কোনোদিন অপরাধ ছাড়ে না অপরাধ কেউ কোনোদিন ছাড়তে পারে না যদি ধারণায় থাকে যে আমার কাজটা ঠিক আছে কেউ যদি ধারণা করে যে আমার কাজ ঠিক ঠিক তাহলে সে সেই কাজটাকে ছাড়ে না আর কেউ যদি ধারণা করে যে না আমার এই কাজটা ঠিক হচ্ছে না তাহলে আজকে না হয় কালকে ওইটাকে ছেড়ে দেয় আজকে না হয় কালকে ওটাকে ছেড়ে দেয় ছেড়ে দিবে কালকে আজকে না হয় কালকেও ছেড়ে দিবে এই জন্য পৃথিবীর অনেক বড় বড় অপরাধীদেরকে দেখা গিয়েছে যে তারা অপরাধ করা ছেড়ে দিয়েছে কিন্তু ধর্মের নামে যারা অপরাধ করে এদেরকে দেখা গিয়েছে অপরাধ ছাড়ে না ওরা যারা ধর্ম তৈরি করছে ধর্মের নামে বিভিন্ন কৃষ্টি কালচার গুলোকে যারা তৈরি করছে ওরা ওগুলোকে বর্জন করছে না ওগুলোকে ছাড়ে না কেন এটা তো ভালো চল্লিশা করা খারাপ কি খারাপ কি বাপের জন্যই তো করব আমরা ছোটবেলা যখন চল্লিশা দেখতাম তখন দেখতাম যে চল্লিশা খেতে আসতো এলাকার ওই ভুকানাঙ্গা লোকজন গরিব টরিব গুলোই আসতো আর এলাকার ভিতরে বাড়ির সামনে আশপাশে বসে খাইয়ে দিত এখন চল্লিশা হয় কোথায় চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে চল্লিশা হয় আর চল্লিশা খেতে আসে কারা চল্লিশা অনুষ্ঠানের এখন ভিডিও হচ্ছে আর চল্লিশার ভিডিও হবে না কেন বাপ কেমনে চিত্তারা মরছে ওটার ভিডিও থাকলে চল্লিশার ভিডিও হবে না কেন চল্লিশার ভিডিও হচ্ছে নারীরা মেকআপ করে আসতেছে ওইটা চল্লিশা মানে একটা মিলন মেলা সেজে গুজে মেকআপ টেকআপ করে আটচল্লিশা খেতে আসে কারা বিত্তবান মানুষগুলো এমন বিত্তবান যেগুলো নামাজ কালাম কিছুতেই নেই ছোটবেলায় যখন দেখতাম যে চল্লিশা খেতে আসতেছে মসজিদ থেকে ধরে আনতো লোকজনদেরকে আমার বাবার চল্লিশা দেখে দেখে দেখে দেখে বলতো আজকে যেতে যেতে কোথায় চলে গিয়েছে চল্লিশা কেন এই অবস্থা হয়েছে চল্লিশা খারাপ এটা কি কে বলেছে এই জন্য বন্ধ হবে না তিন দিন করা খারাপ এটাকে কে বলছে এই জন্য বন্ধ হবে না মিলাদ পড়া খারাপ এটাকে কে বলেছে এই জন্য বন্ধ হবে না এগুলো পীর ধরা খারাপ এটাকে কে বলেছে এই জন্য বন্ধ হবে না ধর্মের নামে বিচ্ছিন্নতা এটাকে খারাপ কে বলেছে এই জন্য এগুলো বন্ধ হবে না বন্ধ হবে না ধর্মের নামে উল্টো পাল্টা বলা এটাকে খারাপ কে বলেছে আল্লাহর কথাই তো বলছে এই জন্য এগুলো বন্ধ হবে না কেন এটা আল্লাহর একটা আজাব এটা আল্লাহর একটা শাস্তি যে ও যেই পথের উপরে আছে সে সেই পথটাকে কি জানছে যে আমার এটা হচ্ছে হেদায়তের পথ এদেশের কোন হুজুর নিজেকে বলে যে আমি বাতেল আমি গুমরা কে বলে একজন কিন্তু আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাচ্ছে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে চরমনায় শর্ষিনার বিরুদ্ধে শর্ষিনা মাইস ভান্ডারির বিরুদ্ধে মাইস ভান্ডারি আট্রসির বিরুদ্ধে আট্রসি ওইটার বিরুদ্ধে ওইটা সেটার বিরুদ্ধে প্রত্যেকে প্রত্যেকে আর ধর ওইটা হচ্ছে বাতেল ভণ্ড আর এটা চলে নাকি ওর কোনো এইটা নাই ওইটা নাই সেটা নাই দিয়ে যাচ্ছে নিজেকে কি বলছে দিয়ে দিয়ে কি বুঝাতে চাচ্ছে আমি হচ্ছি হেদায়তের উপরে আছি আমি হচ্ছি হেদায়তের উপরে আছি ইসলামী দল যতগুলো আছে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাচ্ছে আর নিজেকে কি বলছে আমি হচ্ছি হেদায়তের উপরে আছি আমি হচ্ছি হেদায়তের উপরে আছি এটা মনে করার কারণে এরা কখনোই এ আল্লাহর আজাব এটা মনে করার কারণে এ আর আল্লাহর পক্ষ থেকে আসা শিক্ষার দিকে ফিরে যেতে পারবে না শিক্ষার দিকে আর ফিরে যেতে পারবে না বিলকুল ফিরে যেতে পারবে না আল্লাহর পক্ষ থেকে আসা শিক্ষার দিকে একেবারেই ফিরে যাওয়া তার দ্বারা সম্ভব নয় কেন সে জানে সে কিসের উপরে আছে হেদায়তের উপরে আছি হেদায়তের উপরে আছি হেদায়তের উপরে যদি থাকি তো আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহিদ দিকে আর ফিরে যাওয়ার দরকার কি দরকার কি কি দরকার আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনের দিকে ফিরে যাওয়ার আমি তো হেদায়তের উপরে আছি আমি তো হেদায়তের উপরে আছি ফিরে যাওয়ার দরকারটা কি বোঝার দরকার কি কোরআন বোঝার দরকার কি হাদিস বোঝার দরকার কি ইসলাম বোঝার দরকার কি আমি তো হেদায়তের উপরেই আছি হেদায়ত থেকে আমাকে বের করবে কে আল্লাহ আকবর আল্লাহ তবর তালা আদম আলহি সালাতামকে বলছেন আদম আলহি সালাতামকে বলছেন ফাইমা ইয়াতিয়ান্নি হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায়ত চলে আসবে হৃদায়ত চলে আসবে আল্লাহ তবরক তালা এর পঞ্চম শাস্তি রেখেছেন আখরাতে যখন তারা আমার কাছে চলে আসবে আল্লাহ তবারক বলছেন যখন তারা আমার কাছে চলে আসবে যখন তারা আমার কাছে চলে আসবে মানে তেয়ামতের দিন তখন তারা একজন আরেকজনকে বলবে আফসোস যদি তোমার সাথে আমার দূরত্ব পূর্ব আর পশ্চিমের দূরত্বের সমান হতো যদি তোমার সাথে শয়তানকে মানুষ বলবে মানুষ শয়তানকে বলবে যদি তোমার সাথে আমার দূরত্ব পূর্ব আর পশ্চিম যেমন দূর এত দূর যদি তুমি আর আমি থাকতাম কতই না ভালো হতো আফসোস আফসোস আফসোস আফসোস আফসোস করতে আফসোস করতে থাকবে আল্লাহ তাবার কথা আলা বলছেন ষষ্ঠ ষষ্ঠ শাস্তি এটা হচ্ছে পঞ্চম পঞ্চম যে কেয়ামতের দিন তারা কিসের মধ্যে পড়ে যাবে আফসোসের মধ্যে পড়ে যাবে কিসে পড়ে যাবে আফসোসের মধ্যে পড়ে যাবে আফসোস করতে থাকবে তারা আফসোস করতে থাকবে তারা ষষ্ঠ শাস্তি আল্লাহ তাবার কথা বলছেন যে শুরু হুয়াল কেয়ামতি আমা কেয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে তুলব কি অবস্থায় উঠবে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠবে মাত্র একটা বিষয়কে ছেড়ে দেওয়া একটা বিষয় আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানকে ছেড়ে দেওয়া একটা বিষয় বাস এই একটা বিষয়ের কারণে আল্লাহ তাবার কতালা দুনিয়ার জীবনে চারটা পাঁচটা বড় বড় শাস্তি তাদেরকে দিয়ে দিবেন যার কারণে তারা আর পিছন ফিরে যেতে পারবে না আর যেতে পারবে না তারা ওইদিকে আফসোস তাদের বাড়তেই থাকবে দুনিয়ার জীবনে আফসোস আখরাতের জীবনে আফসোস আফসোস বাড়তেই থাকবে আর কেয়ামতের দিন আল্লাহ তবরকত আলা বলছেন অনেক শুরু হই আমার কেয়ামতি আমা কেয়ামতের দিন আমি তাদেরকে উঠাবো অন্ধ অবস্থায় অন্ধ অবস্থায় তখন আল্লাহকে বলবে রব্বিলি তানি আমা আল্লাহ আমার রব কেন আমাকে আপনি অন্ধ করে তুলেছেন কেন আজকে আমি অন্ধ অকদ কুন্তুবাসীরা আমার তো চোখ ছিল আপনি তো আমাকে চোখ দিয়ে সৃষ্টি করেছিলেন আমার তো চোখ ছিল আপনি তো আমাকে চোখ দিয়ে সৃষ্টি করেছিলেন আজকে আমি অন্ধ কেন আল্লাহ আল্লাহ আজকে আমি অন্ধ কেন আমার তো চোখ ছিল দৃষ্টি ছিল আল্লাহ তবার কথা বলবেন কেদারি কাদালিকা আয়াতুনা ফানাসিতাহা ও কেদারি লিয়াউমা তুমসা আজকে তুমি যেমন অন্ধ হয়ে গিয়েছো না তোমার কাছে ঠিক এইভাবে আমার পক্ষ থেকে জ্ঞান এসেছিল আয়াত এসেছিল নিদর্শন এসেছিল তোমার কাছে আমার পক্ষ থেকে তুমি সেদিন আমার পক্ষ থেকে আসা জ্ঞানকে ভুলে গিয়েছিলে আমার পক্ষ থেকে আসা আয়াতগুলোকে তুমি ভুলে গিয়েছিলে ছেড়ে দিয়েছিলে আমার পক্ষ থেকে আসা বিষয়বস্তুগুলোকে তুমি ছেড়ে দিয়েছিলে এই কারণে আজকে আমি তোমাকে ভুলে যাচ্ছি তুমি অন্ধত্বের মধ্যে পড়ে থাকবে অন্ধত্বের মধ্যেই পড়ে থাকবে অকাদা আলিকালিয়া আমাদের আজকে আমি তোমাকে ভুলে যাচ্ছি তোমাকে আজকে আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ তাবার কতালা ছেড়ে দিবেন অন্ধ করে দিবেন আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনটা তার বিধান মতো পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহর পক্ষ থেকে আসা সেই জ্ঞান জ্ঞানের উপরে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন যে জ্ঞান দিয়ে আমরা